আইরি শিশু আইরি কিশোর খোদার সেনা দল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল আইরি শিশু আইরি কিশোর খোদার সেনা দল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল সেই নামেরই গান শুনিয়া প্রাণ যে উতলায় আয় রে তোরা ঘর ছেড়ে আজ সেই নামেতে গায় সেই নামেরই গান শুনিয়া প্রাণ যে উতলায় উতাল হয়ে সেই নামেরই তাসবি মুখে বল উতাল হয়ে সেই নামেরই তাসবি মুখে বল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল আয়রি শিশু আয়রি কিশোর খোদার সেনা দল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল সেই খোদারে জমিনেতে নাই রে খোদার দিন অত্যাচারে ভরে গেছে বিশ্বের জমিন সেই খোদারে জমিনেতে নাই রে খোদার দিন অত্যাচারে ভরে গেছে বিশ্বের জমিন তোর পানে যে চেয়ে আছে মাজলুমানের দল তোর পানে যে চেয়ে আছে মাজলুমানের দল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল আয়রে শিশু আয়রে কিশোর খোদার সেনা দল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল হতে হবে খালি দমন বিশ্বজয়ী বীর লড়তে হবে খোদার পথে রাখতে উঁচু শীত হতে হবে খালি দমন বিশ্বজয়ী বীর লড়তে হবে খোদার পথে রাখতে উঁচু শীত ভয় নেই তোর আল্লাহ আছে বাদরে বুকে বল ভয় নেই তোর আল্লাহ আছে বাদরে বুকে বল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল চুপটি করে ঘরের কোণে থাকবে কত আর লুণ্ঠিত আজ তোমার মায়ের ইজ্জত অধিকার চুপটি করে ঘরে কোণে থাকবে কত আর লুণ্ঠিত আজ তোমার মায়ের ইজ্জত অধিকার মানবতা খাবলে ছিঁড়ে ওই পাশালির দল মানবতা খাবলে ছিঁড়ে ওই পাশালির দল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল আয়রি শিশু আয়রি কিশোর খোদার সেনা দল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল